আমাকে কথা বলতে হবে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার বিষয় আহলাদিস আন্দোলন ও অন্যান্য ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য আমি সরাসরি কয়েকটি বিষয় মৌলিক পয়েন্টগুলো দিয়েই আমি আমার কথা ইতি করব ইনশাআল্লাহ প্রথমত ইসলামের মধ্যে অনেক ভেজাল প্রবেশ করিয়ে ইসলামকে কুলসিত করা হবে এই মর্মে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে যেমন দ্ব্যর্থহীন ঘোষণা ভবিষ্যৎবাণী রয়েছে তেমনি রাসুল্লাহ সাল আলাই আসাল্লামের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনাও রয়েছে সুতরাং আগেই আমাদের এই এটাতে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে সঠিক ইসলামের পাশাপাশি ইসলামের নামে আরো অসংখ্য দল রয়েছে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন যে সঠিক একটি দল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমের ঘোষণা সুরায় আনাম একশো তিপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট করে তুলে ধরেছেন এই আয়াতের সারে নজরটি আগে বলছি রাসুল্লাহ সাল আলাই একদিন সাহাবেদের সামনে সোজা একটি রেখা টানলেন ইবনে মাসুদ বলছেন খত্তালান রসুল্লাহ সাল্লাম খতান সোম্মা কলা হাজা সাবিল্লাহ সুজা একটি ডাক টেনে বললেন এটা আল্লাহর রাস্তা সোম্মা খত্তা খুতুতান আনিয়ামিনিহি ওয়ান শিমালি অতঃপর তিনি এই রেখাটি সুজা রেখাটি ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন এরপরে বললেন ওয়াহাদিহি সাবিলুন সুবুলুন আলা কুল্লি সাবিলিন শৈতান এইগুলোও রাস্তা তবে প্রতিটি রাস্তায় শয়তান রয়েছে আল্লাহ রাসুল এলাইহে শয়তান বসে বসে তার দিকে ডাকছে এটাই সঠিক পথ এদিকে আসো এটা কথা যে সত্য রাসুল্লাহ সাল আলাই আসাল্লাম তার স্বরূপ ওই হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহ রাসুল এই আয়াতটি পড়লেন এবং তার ডান হাতটি সোজা রেখাটির উপরে রেখে বলছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه এই সোজা সরল রেখাটি আমার পথ তোমরা এই পথেরই অনুসরণ করো অন্যান্য যে সমস্ত পথগুলো রয়েছে এই পথের তোমরা অনুসরণ করো না যদি তোমরা অনুসরণ করো এইগুলোর তাহলে এই সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে এটা থেকে যেমন আল্লাহ রব্বুল আলমিনের ডাক্তিন ঘোষণার দ্বারা প্রমাণিত হলো ইসলামের নামে অনেকগুলো রাস্তা থাকবে অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দারুণ এবং সুন্দর প্রেক্ষাপট সাহাবেকরামকে বুঝিয়ে দিলেন এবার এরই প্রেক্ষাপটের আলোকে ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের আলোকে ইতিহাসে যেগুলো আমরা পেয়ে থাকি সাহাবেকরামের যুগের অর্থাৎ চার খলিফার যুগের শেষ লগ্ন থেকে মূলত ইসলামের নামে বিভিন্ন দল বের হওয়া শুরু হয় মৌলিক চারটি দল ইসলামের ইতিহাসে যা আবদুল্লাহ মুবারক রহিমাহুল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরেছেন চারটি দলের মধ্যে প্রথমটি খারেজি দ্বিতীয়টি শিয়া তৃতীয়টি মুরজিয়া চতুর্থটি দল হলো কাদারিয়া যেদিকেই যাক না কেন আজ পর্যন্ত যতগুলো ইসলামের নামে দল তৈরি হয়েছে বিশ্বে সঠিক দল ব্যতীত সমস্ত দলের গোড়া একই জায়গাতে এই চারটি দলের সাথে সম্পর্ক রয়েছে এরপরে চল্লিশ দিনের পর থেকে যখন দলগুলো আত্মপ্রকাশ করে এরপরে শুরু হয় পরবর্তীতে তৃতীয় শতাব্দী হিজড়িতে প্রকাশ পায় সুফি মতবাদ যা ভারতীয় উপমহাদেশে মারেফতি মতবাদ বলে পরিচিত মারেফতি মতবাদের এই সুফি মতবাদটি তৈরি হয় তিনটি সংস্কৃতির প্রভাবে বাগদাদের জন্ম হিন্দু গ্রিক এবং পারসিক সভ্যতার সংমিশ্রণে বাগদাদে এসে সুফি মতবাদের জন্ম হয় তৃতীয় শতাব্দী হিজড়িতে অতঃপর এই দল থেকেই মারেফতের নামে যেমন ভারত উপমহাদেশে সুন্দরভাবে চালু রয়েছে মোট অনেকগুলো নামে যেমন শরীয়ত তরিকত হাকিকত মারেফত অনুরূপভাবে একই শাখা নকশাবন্দিয়া চিস্তিয়া তরিকিয়া মুজাদ্দেদিয়া অন্যতম দল এই দলগুলো মূলত তৈরি হয়েছে সেই পারসিক হিন্দু এবং গ্রিক সভ্যতার আলোকে অতঃপর তৈরি হয় চতুর্থ শতাব্দী হিজির পরে অন্যতম অন্যতম ইসলামের নামে চারটি মাধাব হানাফি মালিকি সাফি হাম্বেলি তার থেকে নিয়ে এর আগেই বলেছি যে মূল চারটি দলের গুলাতে সমস্ত দল রয়েছে এইগুলোকে আহলের রায়ের অন্তর্ভুক্ত করে মহাদ্দে সুলাইম স্পষ্টভাবে বক্তব্য উপস্থাপন করেছেন যেমন রাফেজি মোতাজেলা আহলুর রায়ের যত আছে মুজাসিমা মুসাব্বিহা যতগুলো দল রয়েছে সবই ওই একই দলের অন্তর্ভুক্ত অর্থাৎ চারটি ফেরকা পরবর্তীতে সতেরোশো শতাব্দী হিজড়িতে আসে এই ভারত মতে আত্মপ্রকাশ ঘটে ইলিয়াসি তরিকা ইলিয়াসি তাবলিগি তরিকা অতঃপর উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্টের মাধ্যমে রাফেজি এবং শিয়া সাথে সাথে খারেজি এই তিনটি অন্যতম প্রথভুষ্ট দলের সংস্কৃতির সংমিশ্রণে ভারত উপমহাদেশের জন্ম নেয় রাজনীতি ধর্ম যে মতবাদটি শুধু ভারত উপমহাদেশে নয় বরং বিশ্বের সর্বত্রই চালু রয়েছে এবং যাদের তারা যাদেরকে আমরা এক বাক্যে বলে থাকি চরমপন্থী মতবাদ আজকে বাংলার বুকে যে মতবাদটি আত্মপ্রকাশ করেছে তাদের মূল টার্গেট রাষ্ট্র ক্ষমতা দখল করা এটা হলো অরিজিনাল খারেজি আর এই খারেজিদের আড়ালে রয়েছে খারেজি শিয়া এবং রাফেজি শিয়াদের অন্যতম এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মিথ্যাবাদী ফেরকা হলো রাফেজি ফেরকা এই রাফেজি ফেরকা তিনটি সংমিশ্রণের তৈরি হয়েছে যে মতবাদটি সেটা আড়ালে থেকে কাজ করে যাচ্ছে বাংলার বুকে সামনে আরেকজনকে দিয়ে এটাই হলো চরমপন্থী মতবাদ যার এক বাক্যে প্রকাশ করেছেন এই মর্মে রাজনীতি ধর্ম এটি একটি সেই বিকৃত মতবাদ আমাকে আপনাকে মনে রাখতে হবে সাথে সাথে আরেকটি বিষয় বলছি অন্যতম যে বিষয়টি ইসলামী দল অনেক থাকবে তবে সবাই মুসলমানদের অন্তর্ভুক্ত যে না এই মর্মে মহাদ্দি সুলামায়ের কারণে বক্তব্য আমি তুলে ধরছি যেমন ইবনা আজম আন্দালুসি রহিমাহুল্লাহ তার মৃত্যু চারশো ছাপ্পান্ন হিজড়িতে তার মৃত্যু চারশো ছাপ্পান্ন হিজড়িতে সেই সময় তিনি তার আল মিলাল কেতাবল ফসল ফিল মিলাল ওলাহওয়ার নিহাল এই গ্রন্থের প্রথম খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠা এবং বাহাত্তর পৃষ্ঠায় ভূমিকাতে অনেক দলের আলোচনা করতে গিয়ে বলেছেন ইসমিল ইসলামে মিন জামি আজমা ফেরাকিল ইসলাম আলা আন্নাহু লাইসা মুসলিমান মনে রাখুন আপনারা অনেকগুলো ইসলামের নামে দল তৈরি হয়েছে কিন্তু সেইগুলো ইসলামী দল নয় এবার ওই অধ্যায়ের শেষে এসে তিনশো তিয়াত্তর পৃষ্ঠায় এসে প্রকাশ্যে বলছেন মুজমিউনা আলা আন্নাহুম গায়রে আলাল ইসলাম যে সমস্ত দল আমি আলোচনা করলাম ইসলামের নামে এইগুলো ইসলামের দলের অন্তর্ভুক্ত না এগুলো সম্পূর্ণটা ইসলামের বাহিরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যে সমস্ত ফেরকার অপসংস্কৃতি থেকে প্রার্থনা করছি পরিত্রাণ চাচ্ছি তার উদ্ধৃতি দিয়ে উদাহরণ দিয়ে গিয়ে বলছেন মিসলু তওয়াইফামিনাল খাওয়ারিজ খারেজদের যত ফেরকা উপদল রয়েছে একটি ইসলাম দলের অন্তর্ভুক্ত নয় অনুরূপভাবে শিয়া বলতে যতগুলো দল রয়েছে সমস্ত দল ইসলামের অন্তর্ভুক্ত নয় আল্লামা ইবনে পরিষ্কার ভাবে বলছেন ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতুন আলাল কোরআন ওয়ালা আলাল মুসলিমিন এই শিয়া দলের যেমন প্রমাণ কোরআনেও নেই অনুরূপ কোন মুসলমানদের উপরেও নেই কেননা রয়েছে তারা ইসলামের অন্তর্ভুক্ত নয় অনুরূপ ভাবে শিয়াদের অন্যতম একটি মিথ্যাবাদী ফেরকা রাফেজি দল এই রাফেজি দলেরও তারাও ইসলামের অন্তর্ভুক্ত নয় বলে তিনি কেতাবুল আব্দুল করিম শহর রহমাহুল্লাহ আল মিলাল নিহাল গ্রন্থের প্রথম খণ্ডের বাহাত্তর পৃষ্ঠায় নিজের শক্ত হস্ত দমনের জন্য বলছেন লিয়ান্না রাফিদা গাইর মুসলিমিন রাফেজি যত দল রয়েছে কোন দল ইসলামের অন্তর্ভুক্ত নয় পরিষ্কার ইসলামী দল থাকতে পারে বটে তবে এ সমস্ত দল কখনো ইসলামের অন্তর্ভুক্ত নয় আপনাদের কাছে এবার একটা প্রশ্ন করব খারেজি শিয়া মুরজিয়া কাদারিয়া দল সহ রাফেজি দল সহ যত দলের আকিদার আলোকে যত দলের সংস্কৃতির আলোকে আজকের বুকে যত ইসলামের নামে দল বের হয়েছে সমস্ত এ সমস্ত দলের সংস্কৃতি যারা আকিদা যারা গ্রহণ করে তারা কি কখনো খাঁটি মুসলমান হতে পারে পশ্চিমকালে হতে পারে না আমি এবার শুধু অল্প একটু পার্থক্য একটা উক্তি করে আমার বক্তব্য এটি করবো এটা পার্থক্য বুঝতে গিয়ে প্রকাশ্য ভাবে মনে করতে হবে আমাদেরকে আলবিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মধ্যে আসমান তফাত নয় বরং কোন সম্পর্ক নেই কারণ আলমিস আন্দোলন যে পাক প্রমাণ করে আছে আমার বক্তব্যে আমি বলবো না অনেক কথা ছিল শুধু একটি উক্তি তুলে ধরছি আল্লামা ফতিব বাগদাদি উল্লাহ বাগদানের ইতিহাসে দুই নির্যাতনের মধ্যে ওই বাগদাদে বসে তিনি ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন বিদায় নিয়ে চলেছেন তিনি সার্ক সাহাবির হাদিসের মধ্যে পরিষ্কার হয়ে গেছেন কুল্লু সিয়াতিন তথা আইয়াদু এলাল হাওয়া অতার্য এলাইহে শুনে রাখো এটা আমার ছাত্রবিন্দু প্রতিটি দলই দেখবে তুমি তারা ফিরে যাচ্ছে তাদের নিজস্ব প্রবৃত্তির দিকে মনোকামনার দিকে আও তপ্তাসনু রয়া শুধু তাই নয় স্বয়ং রাসুল হলেন তাদের দলনেতার বলুন আলহামদুলিল্লাহ রাসুলের দিকে তাদের তারা কখনো নিজের রায়ের দিকে যায় না হাওয়া মনোপবৃত্তির দিকে বিচরণ করে না এই হচ্ছে মূল অবস্থা শেষে বলবো একটি কথাই তা হলো যে সমস্ত দলের মূল ভিত্তি হল জৈব এবং ডাল হাদিস বা আরো অন্য কিছু কোরআন এবং সন্ন্যাকে বিকৃত করে তাদের মত প্রকাশ করে এবং ডাল জৈব এবং পুরা মুলবি বা মাসায়ের সাহেবদের যে দলিল যে বক্তব্য আসে সেটাই তাদের হলো মূল দলিল তার কারণে আলাদিস আন্দোলনের যেমন মূল ভিত্তি হল পুরাণ এবং সন্না তারা আটকে ধরে থাকে যান এবং জৈব হাদিস সমূহ বিভ্রান্তিকর রায় এরপরে তিনি বলছেন অথবা আমি উলামার মাসাইকদের অল্প কাহিনী তারা ধরে রাখে আজকে নয় কালকে নয় বহুদিন পূর্বে মৌলিক পার্থক্য দিয়ে তিনি এই কথাটি সত্যভাবে বলে গেছেন আর আদিত্যের জন্য এটা প্রমাণ অতএব উপসংহার এটাই বলতে চাচ্ছি যারা আলাদিদের ঘরে জন্মগ্রহণ করেছে তারা যদি অন্য কোনো ইসলামের নামে তৈরি হওয়া দলের সাথে সাপ দিয়ে থাকে তারা সে তরুর বলক ছাড়া কিছু নয় আপনাদেরকে সতর্ক করে বলতে চাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ খুঁজতে গেলে আসল কোরআন এবং সুন্নার ভিত্তির উপরে প্রতিষ্ঠিত আরবি আন্দোলনের উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহর মুক্তি আল্লাহর কাছে মুক্তি কামনা করে জান্নাতুল ফেরদাউসের পথকে কুসংস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন